السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকের আরেকটি মশালা নিয়ে হ্যাঁ, এখনকার যে মশলা সেটা হচ্ছে মুজার উপর মাসে করা সম্পর্কে বর্তমানে শীত চলছে মুজার উপর মাছের গুরুত্ব হ্যাঁ, অবশ্যই বেশি এই এই পরিস্থিতিতে প্রথমে আমাদেরকে জানতে হবে আরবিতে মুজাকে খুফ বলা হয় এই খুফ মানে কি খুফ মানে হচ্ছে পায়ের উপর যেটা পরা হয় সেটা চামড়ার হোক অথবা চামড়ার নাই হোক যেটাই হোক না কেন এর বহু বছর খিফাফ এবং এই ক্ষোভের সাথে সেই জিনিসকেও সংশ্লিষ্ট জড়া যাবে যেটা পায়ের উপর পড়া হয় সেটা আপনার হম কোনো পশ্চিমী কাপড়ও হতে পারে হ্যাঁ অথবা এরকম কোনো কিছু হতে পারে যেটা হ্যাঁ, আপনার কি বলে যে সুতা ইত্যাদি না হয় যেমন সুতার মোজা পাওয়া যায় বর্তমান যুগে এখন কথা হচ্ছে যে এই যে মোজার উপর মাসে করার ব্যাপার এটার বিধান কি প্রথমত জানতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এর প্রমাণ জানতে হবে হ্যাঁ মোজার উপর মাসে করা সেটা জায়েজ এটা আলোচনা জামাতের সবাই একমত এই ব্যাপারে এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটি আপনার সুযোগ হ্যাঁ যে আল্লাহ তার বান্দাদের জন্য বিধানটাকে সহজ করে দিলেন এবং তাদের উপর থেকে কষ্ট হ্যাঁ এবং আপনার গ্লানিকে দূর করে দিলেন এবং এই জায়জ হওয়ার ব্যাপারে আপনার কোরআন এবং সুন্না এবং ইজমা সবই রয়েছে হ্যাঁ, এটা মুজার উপর মাসি করার ব্যাপারটা আপনার সুন্না এবং ইজমার দ্বারা প্রমাণিত কোরআন নয় প্রথমে হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে যে এই মুজা মাসের ব্যাপারে মোতাবাতের হাদিস রয়েছে হ্যাঁ এবং বিশুদ্ধ হাদিস সবগুলো যে রসুল আকরম সাসে মাসে করেছেন এবং তিনি যে মাসে করে আদেশ করেছেন এবং তিনি যে এই সুযোগ দিয়েছেন এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে এই কারণে ইমাম আহমদ রহমতুল আলী বলেছেন যে লাইসাফি যে মুজা মাসের ব্যাপারে আমার অন্তরে আর কিছুই নেই কারণ এই ব্যাপারে চল্লিশটা হাদিস আমি রসুল আকরম সাল্লাম থেকে হ্যাঁ আপনার আমার কাছে এসেছে এবং এই যে বললেন আমার অন্তরে কিছু নেই এটা মানে হচ্ছে মুজা মাসের জায়জ হওয়ার ব্যাপারে তার কোনো সন্দেহ নেই হাসান বসরি রাহিমুল্লাহ তিনিও বলেছেন যে হাদ্দাতিনি সাবউনা মিন আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু এই হাদিসগুলোর মধ্যে একটি হাদিস এখানে উল্লেখ করে যেটা হচ্ছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা ثم توضأ ومسح على خفيه যে আমি রসুল আকরম দেখেছি তিনি প্রস্রাব করেছেন অথবা উজু করেছেন এবং তার মোজার উপর মাসে করেছেন এই হাদিসটা আমরা মুসলিমের মধ্যে পাই দুইশত বাহাত্তর নম্বর হাদিস এরকম মহিরার থেকেও হাদিস আছে আপনার মুজা মাসের উপর আরো বুখারের মধ্যে হাদিস নম্বর দুইশত তিন হ্যাঁ যাই হোক হ্যাঁ, এই বিশেষ করে জারির ইবিন আবদুল্লাহর হাদিস কেন বলতে হয় এটার কারণ আমাস রাহিমহল্লাহ বলেছেন তিনি বলেছেন যে আমাস রাহিমহল্লাহ ইব্রাহিম নাকি থেকে বলেন যে কান হাদিস লিআন ইসলাম জারির খান বাদ নজুল ইলমা ইদাহ যে জারিরের হাদিসটা সবার কাছে এত পছন্দনীয় হয়ে উঠলে কেন মুজামাসের ব্যাপারে কারণ জারির বিন আবদুল্লাহ রাজিউল্লাহ তিনি হ্যাঁ আপনার অজুর আয়াত নাজিল হওয়ার পরে মানে মায়েদের মধ্যে যে অজুর আয়াত আছে সেই আয়াত নাজিল হওয়ার পরে মুসলমান হয়েছেন তাইলে তার হাদিসটা শোনা অজুর পরের ব্যাপার এই কারণে সবার খুশি লাগতো ওনার হাদিসটা এই ব্যাপারে মাসের ব্যাপারে এবং সমস্ত একমত আলোচনা জামাতের যে মুজা মাসে করা সফর অবস্থাও জায়েজ নিজের এলাকায় থাকা অবস্থা জায়েজ প্রয়োজন হইলেও জায়েজ অপ্রয়োজন হইলেও জায়েজ হ্যাঁ এরকম ভাবে জাউরি গ্রুপের মাসে করাও জায়েজ সেটা হচ্ছে মানুষের পায়ের উপর যেটা ব্যবহার করে চামড়া ছাড়া সেটাকে আরবিতে আরেকটা শব্দ আছে জৌরব্যা যেমন এটাকে খেরাকু বলা হয় হম খেরকা থেকে এটার বর্তমানে অনেকে আরবি ভাষায় সুরাব বলেন হ্যাঁ কারণ এগুলো আপনার মুজার মতো কারণ এগুলোরও প্রয়োজন মানুষের আছে ঠান্ডা থেকে বাঁচার জন্য এবং কারণ একটাই পাওয়া যায় এবং এটা বর্তমানে বেশি মানুষে পরে চামড়ার মোজার চাইতে সুতরাং এটার উপরও মাসে করা জায়েজ তবে শর্ত হচ্ছে আপনার যেন যেটা ফরজ দোয়া যে অংশ পায়ের সবটাকে ডেকে রাখতে হবে বর্তমানে খেয়াল রাখতে হবে যে এমন কিছু মোজা পাওয়া যায় যেটা টাকনা গেছেন টাকনা গিরের নিচ পর্যন্ত পায়ের গিটের নিচ পর্যন্ত সেটার উপর কিন্তু মাসে চলবে না কারণ মুজার একটা শর্ত আছে যে টাকনাগের উপর পর্যন্ত যাইতে হবে হ্যাঁ, যতটুকু ধোয়া পায়ের অংশ খরচ সেটাকে পুরোটাকে ডাকতে হবে এই শর্ত পাওয়া গেলেই তখন আপনার মোজার উপর মাসে চলবে আশা করি ব্যাপারটা সবাই